ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহতে হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বলল হে আল্লাহ রসুল অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখা হয়েছে আর আমার স্ত্রী হজ আদায়ের সংকল্প নিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ফিরে যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে হজ করো